আমর ইবনু উমাইয়া জামরি রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ আলাইসাল্লামকে বকরির হাত থেকে কেটে কেটে খেতে দেখেছি অতপর তাকে সালাতের জন্য ডাকা হলে তিনি সালাত আদায় করলেন কিন্তু তিনি অজু করলেন না আবুল ইয়ামান রহমতুল্লাহ আলহী সোয়াইব সূত্রে জুহরি রহমতুল্লাহ আলহী থেকে অতিরিক্ত বর্ণনা করেন নাবী সাল্লাহ আলাইসাল্লাম ছুরি রেখে দিলেন